بسم الله الرحمن الرحيم لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু আমি এই নগরীর শপথ করি এবং এই নগরীতে আপনার উপর কোনো প্রতিবন্ধকতা নেই ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد শপথ জনকের ও যা জন্ম দেয় নিশ্চয়ই আমি মানুষকে শ্রমনির্ভর রূপে সৃষ্টি করেছি সে কি মনে করে যে তার উপর কেউ ক্ষমতাবান হবে না সে বলে আমি প্রচুর ধন সম্পদ ব্যয় করেছি সে কি মনে করে যে তাকে কেউ দেখেনি ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين فلقتحم العقبة আমি কি তাকে দেইনি চক্ষুদ্বয় জিহবা ও ওষ্ঠদয় বস্তুত আমি তাকে দুটি পথ প্রদর্শন